บุ๊กทูสิบเก้าอุนิชอุนิชในห้องครัวรันนาคอรีรันนาคอรีคุณมีห้องครัวใหม่ใช่ไหมคะ ত ো ম รร র น ন ্ ন া ঘ กีโนตุน তোমার রান্নাঘর কি নতুন วันนี้คุณอยากจะทำอาหารอะไรคะ তুমি আজ কি রান্না করছো তুমি আজ কি রান্না করছো คุณใช้ไฟฟ้าหรือแก๊สทำอาหาร তুমি কি বিদ্যুতে রান্না করো নাকি গ্যাস স্টোভে তুমি কি বিদ্যুতে রান্না করো নাকি গ্যাস স্টোভে ดิฉันควรจะหั่นหัวหอมดีไหมคะ อามิก প เปียจ জ ัดโบ อามิก প เปียা জ ัดโบ ดิฉันควรจะปอกมันฝรั่งดีไหมคะออาลูร์ ল ুชาชาร ছ โบ อา ব আমি อาลูร์ খ োชาชาราโบ ดิฉันควรจะล้างผักกาดหอมดีไหมคะ আমি কি লেটুস ধোব আমি কি স্যালাড ধোব আমি কি লেটুস সালাদ ধোব নাই গ্লাসগুলো কোথায় গ্লাসগুলো কোথায় নাই থালাবাটিগুলো কোথায় থালাবাটিগুলো কোথায় ช้อนซ่อมและมีดอยู่ที่ไหน ชูรีกาตาจามุชกุไทชูรีกาตาจามุชกุไทคุณมีที่เปิดกระป๋องไหมคะ ตัวมารกาชิกีแกนอุปนาราชเชตัวมารกาชิกีแกนอุปนาราชเช คุณมีที่เปิดขวดไหมคะ তোমার কাছে কি বটল ওপেনার আছে তোমার কাছে কি বটল ওপেনার আছে খুন মিঠি মেখা তোমার কাছে কি কর্ক স্ক্রু আছে তোমার কাছে কি কর্ক স্ক্রু আছে বাই คุณกำลังทำซุปในหม้อใบนี้ใช่ไหมคะ তুমি কি এই বাসনে স্যুপ রান্না করছো তুমি কি এই বাসনে স্যুপ রান্না করছো বাই করছোคุณกำลังทอดปลาในกระทะใบนี้ใช่ไหมคะ তুমি কি এই তাওয়ায় মাছ ভাজি করছো তুমি কি এই তাওয়ায় মাছ ভাজি করছো คุณกำลังย่างผักบนเตาย่างนี้ใช่ไหมคะ তুমি কি এই গ্রিলে সবজি গ্রিল করছো তুমি কি এই গ্রিলে সবজি গ্রিল করছো ดิฉันกำลังตั้งโต๊ะ গ্লাস থালা এবং ন্যাপকিন আছে এখানে গ্লাস থালা এবং ন্যাপকিন আছে